রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী নারীত্ব নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট আগেকার নারীরা কেমন ছিল এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আউদুবিল্লাহিমিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিন মুহাম্মদ ওয়ালা আলহি ওয়াসহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসির নারীবাদ সিরিজের আরেকটি নতুন অধ্যায়ে সবাইকে স্বাগতম এই পর্ব এবং সামনের কয়েকটি পর্বে আমরা জানব নারীর মাতৃত্ব সম্পর্কে যুগে যুগে নারীর প্রতি যত জুলুম অবিচার হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান জুলুমের বিষয় হল মেয়েদেরকে মা হতে হয় সন্তান ধারণ করতে হয় কিন্তু পুরুষকে সন্তান ধারণ করতে হয় না শুনতে হাস্যকর শোনালেও এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের নারীবাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মাতৃত্বকে তারা ঘৃণা করে উদাহরণস্বরূপ নারীবাদের গ্র্যান্ড মাদার নামে পরিচিত সিমন দ্য বিভুয়ার তার রচিত দ্য সেকেন্ড সেক্স অর্থাৎ সেই দ্বিতীয় লিঙ্গ বইটি পড়ে দেখতে পারেন নারীবাদ মনে করে নারীর উন্নতির পথে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে মাতৃত্ব আর নারীবাদ নারীর উন্নতি বলতে কী বোঝায় সেই উন্নতির সংজ্ঞা কী বলাই বাহুল্য সেই উন্নতি হচ্ছে একদিকে অর্থনৈতিক স্বাধীনতা অর্থাৎ প্রচুর টাকা পয়সা কামাই করা এবং আরেকদিকে শরীরের স্বাধীনতা অর্থাৎ যে কোনো পুরুষ কিংবা সমকামিতার কারণে নারীদের সাথেও যৌন সম্পর্ক স্থাপনের স্বাধীনতা নারীবাদীরা এইসব প্রতিবন্ধকতা দূর করতে চায় এটা তাদের গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষ্য কিন্তু এই অর্জনের পথে বাধা কি বাধা হচ্ছে মাতৃত্ব সাধারণভাবে চিন্তা করলে আমরা সকলেই বুঝতে পারি কোনো নারী যদি সাবালিকা হওয়ার পর স্বাভাবিকভাবে সন্তানের মা হতে থাকেন এবং জীবনভর যদি পাঁচ কিংবা ছয়জন সন্তানের মা হন তাহলে এই সন্তানদেরকে বড় করতে করতেই সেই নারী অর্থাৎ সেই মায়ের জীবনের একটি বড় অংশ চলে যাবে অন্ততপক্ষে ২০ বছর যাবে এই সন্তানদেরকে বড় করতে কাজেই নারীবাদ সন্তানদেরকে দেখে নারীর গলায় ঝুলিয়ে দেওয়া জগদ্দল পাথর হিসাবে যেই পাথর নারীকে পানিতে ডুবিয়ে মারে সন্তান ধারণ এবং নারীর মা হওয়া প্রসঙ্গে উগ্র নারীবাদী সুলামিত ফায়ারস্টোন তার দ্য ডায়ালেকটিক অফ সেক্স এই বইতে লিখেছেন we are no longer just animals আমরা মেয়েরা কোনো পশু নই সুতরাং নারীর মাতৃত্ব মেয়েদের মা হওয়ার বিষয়টিকে তিনি খুবই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন স্মরণ করা যেতে পারে এই সিরিজের প্রথম পর্বেই আমরা আলোচনা করেছিলাম ফেমিনিজম বা নারীবাদের ছয়টি মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে নারীদের ট্রেডিশনাল দায়িত্ব যুগ যুগ ধরে স্বাভাবিকভাবে নারীরা স্ত্রী হিসেবে মা হিসেবে যে সকল ভূমিকা এবং দায়িত্ব পালন করে এসেছে পালন করে এসেছে সেই সকল বিষয়গুলোকে নারীবাদ খুবই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে সুলামিথের কথায় তারই প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে মেয়েদের মা হওয়া প্রসঙ্গে তিনি বলছেন we are no longer just animals তিনি মনে করতেন নারীর গর্ভধারণ এবং সন্তান প্রসব করা এই সবই নাকি নারীর নির্যাতিত হওয়ার মূল উৎস কাজেই তার মতে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য একটি বায়োলজিক্যাল রেভুলেশন ঘটাতে হবে তার কথার অর্থ হচ্ছে নারী দেহের ভেতরে আর গর্ভধারণের কাজ করা যাবে না বরং কৃত্রিমভাবে নারী দেহের বাইরে কৃত্রিম জরায়ু এবং কৃত্রিম গর্ভাশয় সৃষ্টি করে বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে নিয়ন্ত্রিত উপায়ে মানব শিশুর জন্মের ব্যবস্থা করতে হবে সুতরাং তাদের পরিকল্পিত নকশা অনুসারে মায়ের গর্ভের ভেতরে নয় মানব শিশু জন্ম নিবে কৃত্রিম ল্যাবরেটরিতে শুনে মনে হতে পারে যেন বা কোনো হরর সায়েন্স ফিকশন গল্পের প্লট শুনছেন মানব শিশু জন্ম হচ্ছে ল্যাবরেটরিতে হাতের কোনো স্পর্শ ছাড়াই হাজার হাজার মানব শিশু মেশিনের মাধ্যমে বের হয়ে আসছে যেভাবে বিস্কুট চানাচুর কিংবা সাবানের ফ্যাক্টরিতে সেগুলো প্যাকেটজাত হয়ে বের হয়ে আসে হাতের কোনো স্পর্শ ছাড়াই শিশুদের জন্য কোনো পরিবার থাকবে না কোনো নির্দিষ্ট পিতামাতা থাকবে না ভাই বোন থাকবে না শিশুদের জন্য থাকবে শুধুমাত্র কিছু কথিত শিশু পরিচর্যা কেন্দ্র কোনো লিঙ্গ পার্থক্য ভেদাভেদ করা যাবে না ছেলে মেয়ে পৃথক করা যাবে না কথিত সামাজিক পিতা আর সামাজিক মাতা এসে শিশুদের সাথে কাটিয়ে যাবে কিছুটা সময় এভাবেই নাকি সামাজিকভাবে বড় হয়ে উঠবে শিশুরা বাস্তবে এই পদ্ধতিতে শিশুরা কতটুকু মানুষ হয়ে বেড়ে উঠবে আর কতটা একদল অসুস্থ জঘন্য সাইকোপ্যাথ বা রোবট হিসেবে তৈরি হবে সেই আলোচনা সামনের দিকে আমরা তুলে রাখলাম সুলামিত ফায়ারস্টোন বলেন artificial reproduction is the gateway to women's liberation অর্থাৎ কৃত্রিমভাবে মানব শিশুর জন্মের ব্যবস্থা করার মধ্যেই নাকি আছে নারী মুক্তির স্বর্ণ দুয়ার তিনি আরও যা লিখেছেন তার অর্থ হচ্ছে যদি নারীদেরকে প্রেগনেন্সি বা গর্ভধারণ করতে না হতো আর সন্তান প্রসবের মতো কোর্ট আনকোট বর্বর কাজে অংশ নিতে না হতো তখন নাকি নারীরা নিজের রিপ্রোডাক্টিভ ফাংশন বা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতার উপরেও কর্তৃত্ব লাভ করত সুতরাং সুলামিত ফায়ারস্টোন এবং নারীবাদের কাছে সন্তান প্রসব সন্তানকে ভূমিষ্ঠ করা এটি হচ্ছে একটি বর্বর কাজ সম্ভবত এ কারণেই তারা আরেকটি বর্বর কাজ যেমন গর্ভপাতকে অর্থাৎ গর্ভের ভ্রূণ কিংবা শিশুকে হত্যা করা শিশুকে ছুরি কাঁচি চালিয়ে হত্যা করায় কোনো সমস্যাই মনে করে না সুতরাং গর্ভধারণকে তারা খুবই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং এরপরে যদি কোনো কারণে সন্তান হয়েও যায় সেই ক্ষেত্রে সেই সন্তানের যত্ন নিতে চান না এই দায়িত্ব তারা তুলে দিতে চান ডে কেয়ার সেন্টার কিংবা শিশু নিবাস কিংবা শিশু পরিচর্যা কেন্দ্রের হাতে মা কেন শিশু দেখবে এর পরিবর্তে তারা দাবি জানান রাষ্ট্র সমাজ এবং সরকারকেই দায়িত্ব নিতে হবে সন্তান লালন পালনের জন্য হিলারি ক্লিন্টনের একটি বিখ্যাত উক্তি আছে এই রকমের তিনি বলেছিলেন it takes an entire village to raise a child একটি শিশুকে মানুষ করার জন্য নাকি একটি পুরো গ্রামের প্রয়োজন হয় আপাত দৃষ্টিতে কথাটিকে নিরীহ মনে হতে পারে যে একটি শিশুকে স্বাভাবিকভাবে বড় করার জন্য তো অনেক মানুষের প্রয়োজন সবাইকেই প্রয়োজন কিন্তু আসলে এই কথার মাধ্যমে সেটা বোঝানো হচ্ছে না সেখানে বোঝানো হচ্ছে একটি শিশুর জন্য সুনির্দিষ্ট মায়ের কোনো দরকার নেই মাতৃত্বের দরকার নেই অন্য কথায় অন্য মানুষ দিয়ে কিংবা সামষ্টিকভাবে অনেক শিশুকে একজন মহিলা কিংবা একজন পুরুষের অধীনে রেখেও নাকি মাতৃত্বের অভাব পূরণ করা যায় এইসব কথা এবং চিন্তাধারা একেবারে নতুন নয় এই সিরিজে আগেও আমরা উল্লেখ করেছি সেই প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটি ইউটোপিয়ান সমাজের বা রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে তিনি লিখেছিলেন কে কাকে বিয়ে করবে এটাও নাকি ঠিক করে দেবে সরকার বা রাষ্ট্র নির্দিষ্ট পরিবার বলে কিছু থাকবে না পরিবার নামক প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘটবে আর সমষ্টিকভাবে সরকার বা রাষ্ট্র শিশুদেরকে লালন পালন করবে নারীবাদ ঠিক একই লক্ষ্য নির্ধারণ করেছে তারা পরিবার নামক প্রতিষ্ঠানের বিলুপ্তি চায় এবং এটাকে আমাদের জীবনে একেবারে অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলতে চায় নারীবাদ কিভাবে নারীদের জীবন থেকে মাতৃত্ব কেড়ে নিচ্ছে নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রসঙ্গে আরও আলোচনা এই পর্বে এবং সামনের দিকেও আসতে থাকবে ইনশা আল্লাহ তবে এবারে আমরা এই পর্বের প্রধান অংশে উল্লেখ করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি বাস্তব কাহিনী এই ঘটনাটি যিনি লিখেছেন রেবেকা ওয়াকার তিনি নিজেও একজন নারীবাদী এবং লেখিকা রেবেকা ওয়াকার শীর্ষস্থানীয় নারীবাদীদের একজন প্রসঙ্গত উল্লেখ্য নারীবাদী তাত্ত্বিকরা নব্বই দশকের পরের সময়ের নারীবাদকে নারীবাদের তৃতীয় তরঙ্গ বলে বা থার্ড ওয়েব বলে অভিহিত করে থাকেন এই যে পৃথকীকরণ সেটা করা হয়ে থাকে রেবেকা ওয়াকারের একটি উক্তি উল্লেখ করার মাধ্যমে সেই ঘটনার একটি ব্যাকগ্রাউন্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টের একজন অ্যাটর্নি তিনি একজন জাজ বা বিচারকের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হন এবং তার বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ নিয়ে আসেন সেই ঘটনাটি বেশ আলোচিত হয় এবং সেই ঘটনাকে উল্লেখ করে রেবেকা ওয়াকার একটি পত্রিকায় কলাম লিখেছিলেন এবং তিনি লিখেছিলেন I am the third wave বা আমি হচ্ছি তৃতীয় তরঙ্গ রেবেকা ওয়াকারের মা ছিলেন অ্যালিস ওয়াকার তিনি নিজেও একজন শীর্ষ নারীবাদী লেখিকা সত্তর এবং আশির দশকের অন্যতম শীর্ষ ফ্যামিনিস্ট অ্যাক্টিভিস্ট সুতরাং মা এবং মেয়ে দুজনেই নারীবাদী একজন কথিত কালচারাল আইকন এবং শীর্ষ নারীবাদীর মেয়ে হিসেবে রেবেকা নিজেই বর্ণনা করেছেন তার শৈশব তার বেড়ে ওঠা কেমন ছিল রেবেকা লিখেছেন তার মা অ্যালিসের কাছে সবচেয়ে অপছন্দের বিষয় ছিল মাতৃত্ব অথচ রেবেকা তার নিজের লেখায় এবং অভিজ্ঞতায় মাতৃত্বকে তার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন মাতৃত্বকে তিনি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে বর্ণনা করেছেন রেবেকা যেই লেখাটি লিখেছিলেন তার শিরোনাম হচ্ছে feminism has betrayed an entire generation of women into childlessness নারীবাদ একটি সম্পূর্ণ প্রজন্মের নারীদেরকে প্রতারিত করেছে এবং তাদেরকে ঠেলে দিয়েছে নিঃসন্তান জীবনের দিকে ঠেলে দিয়েছে মাতৃত্বহীনতার দিকে তিনি লিখেছেন আমার মায়ের নারীবাদী চিন্তা আরেকটু হলেই আমার জীবন থেকে মাতৃত্ব কেড়ে নিত তাহলে চলুন সেই ঘটনায় প্রবেশ করা যাক অ্যালিস ওয়াকার সত্তর আশি দশকের একজন শীর্ষ নারীবাদী লেখিকা অ্যাক্টিভিস্ট নারীবাদী আন্দোলন এবং লেখনীর মাধ্যমে তার প্রজন্মের হাজারো কিংবা লাখো নারীর জীবনে তিনি প্রভাব রেখেছেন তাকে বলা হয়ে থাকে নারী অধিকার আদায়ের একজন চ্যাম্পিয়ন তিনি সবসময় বলতেন মাতৃত্ব নাকি এক প্রকার দাসত্ব কিন্তু দেখা গেল তার নিজের মেয়ে আরেকজন নারীবাদী রেবেকা ওয়াকার মায়ের এইসব কথা বিশ্বাস করছে না নিজের মাতৃত্বের অভিজ্ঞতা বর্ণনা করে রেবেকা লিখেছেন এই ধরুন কোনো একদিন আমি হয়তো আমার ঘরের সাধারণ কাজ করছি গৃহস্থালী কাজ করছি হয়তো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছি এমন সময় আমার ছেলে মা মা বলে ডাকতে ডাকতে ছুটে এলো আমার কাছে আর হয়তো কোনো কিছুর জন্য আমার কাছে আবদার জানালো কিংবা সাহায্য চাইলো ছোট ছোট হাতে আমার দুই হাঁটু জড়িয়ে ধরল আর চোখ তুলে তাকালো আমার দিকে আর আমি তাকিয়ে রইলাম ওর বড় বড় বাদামি চোখ জোড়ার দিকে এই অভিজ্ঞতাগুলো এগুলো যেন দমকা হওয়ার মতো এক মুহূর্তেই আমার মনে খুশির ঝলক এনে দেয় রেবেকা লিখেছেন ছেলেটা যখন আমার ঘাড়ে মাথা রাখে বিশ্রাম নেয় আমি সেই মুহূর্ত ভালোবাসি যখন আমি ওকে নিয়ে পড়াতে বসি অক্ষর শিখাই তখন যেভাবে মনোযোগী চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে আমি ওই চেহারা দেখতে ভালোবাসি সর্বোপরি যখন আমাকে আকুল হয়ে মা মা বলে ডাকতে থাকে আমি ওই ডাক শুনতে ভালোবাসি ছেলেটার দিকে তাকিয়ে মাতৃত্বের এই অভিজ্ঞতা পেয়ে আমি বুঝতে পারি আমি কতটা ভাগ্যবান অথচ আরেকটু হলেই চিরদিনের জন্য মা হওয়ার এই সুযোগ আমার হাতছাড়া হয়ে যেত কারণ আমি বড় হয়েছি এমন একজন নারীবাদীর হাতে যিনি বলতেন মাতৃত্ব নাকি একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে জঘন্য জিনিস আপনারা ভালো মতোই জানেন মা আমাকে শিখিয়েছেন সন্তান নাকি নারীকে বন্দি করে সন্তান নাকি নারীদের শেকল আমিও এসব কথা বিশ্বাস করে বড় হয়েছি আমি ভাবতাম সন্তান হচ্ছে গলায় ঝুলে থাকা জগদ্দল পাথর যেই পাথরের ভারে আপনি সাঁতার কাটতে না পেরে পানিতে ডুবে যেতে বাধ্য হবেন মাতৃত্ব একজন নারীকে স্বর্গসুখ দিতে পারে অথচ আমি ভাবতাম এগুলো হচ্ছে আজগুবি রূপকথা কিন্তু এখন এখন আমি জানি মা হওয়া ছিল আমার জীবনের সবচেয়ে রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স দাসত্ব দূরে থাকুক আমার সাড়ে তিন বছরের ছেলে তেনজিন আমার জন্য খুলে দিয়েছে এক সম্পূর্ণ নতুন দুনিয়া এখন শুধু এটাই আফসোস হয় যে মাতৃত্বের এই স্বাদ পেতে এই আনন্দ পেতে আমার এতগুলো বছর দেরি হলো কেন আমি গত দুই বছর ধরে দ্বিতীয় সন্তান নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত ভাগ্য আমার দিকে মুখ তুলে তাকায়নি তিনি লিখেছেন ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে মেয়েদের জীবনে নাকি পুরুষের কোনো দরকার নেই ওই যে অনেকে বলে না একটা মাছের জন্য সাইকেল যতটা দরকার মেয়েদের জীবনে পুরুষও নাকি তেমনই কিন্তু এখন আমি জানি পুরুষের দরকার আছে একটা শিশুর জন্য মা বাবা দুজনেরই খুবই প্রয়োজন টেনজিনের বাবাকে ছাড়া আমি তো ওকে মানুষ করার কথা চিন্তাও করতে পারি না রেবেকা লিখেছেন আমি ছিলাম একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে বাবা মা দুজনকে একসাথে পাওয়ার সৌভাগ্য আমার হয়নি শুধু মায়ের কাছে অথবা শুধু বাবার কাছে বড় হওয়ার যে অভিজ্ঞতা এটা যে কতটা বেদনার সেটা আমি ভালোভাবেই জানি নারীবাদ নারীদের মুক্তি আর স্বাধীনতার কথা বলে আধিপত্যবাদী পুরুষদের কাছ থেকে নারীদেরকে মুক্ত করাতে চায় কিন্তু এইসব করতে গিয়ে ওরা পারিবারিক জীবনের দিকটা একেবারেই দেখে না প্রয়োজনে পরিবার ব্যবস্থার ধ্বংস করে দিয়ে হলেও ওরা নাকি নারীকে মুক্তি দিতে চায় মায়ের নারীবাদী চিন্তা চেতনা দিয়ে আমার জীবনের প্রতিটি অংশ প্রভাবিত ছোটবেলায় যখন আমি একটা ছোট্ট মেয়ে অথচ তখন আমাকে পুতুল খেলতে দেওয়া হতো না পুতুল দিয়ে খেললে নাকি আমার মধ্যে মাতৃত্ব জেগে উঠবে আমাকে বারবার শোনানো হতো মা হওয়া সন্তান লালন পালন করা ঘর সংসার দেখাশোনা করা এগুলো নাকি মেয়েদের জন্য দাসত্ব আর বিপরীতে ক্যারিয়ার গড়া বিশ্ব ভ্রমণ করা স্বাধীন চেতা হওয়া এগুলোই নাকি জীবনের আসল অংশ মা আমাকে এসব কথাই বলতেন মাকে আমি অনেক ভালোবাসি কিন্তু যেদিন মাকে জানালাম মা আমি প্রেগনেন্ট সেদিন থেকে মায়ের সাথে আর দেখা হয়নি এমনকি আর কোনো কথাও হয়নি একদিনের জন্য মা আমার ছেলেটাকে দেখতে আসেনি তার একমাত্র নাতিকে দেখতে আসেনি একবারের জন্যেও না হয়তো ভাবছেন আমার অপরাধ কি আমার অপরাধ হচ্ছে আমি কেন মেয়ে হয়ে মায়ের নারীবাদী আদর্শকে প্রশ্ন করলাম একবার যখন বলতে শুরু করেছি পুরোটাই বলবো সারা বিশ্বের বহু নারীর কাছে আমার মা একজন সম্মানিত ব্যক্তিত্ব কে জানে হয়তো কোনো একদিন মায়ের কোনো একদল ভক্ত মায়ের জন্য একটা মাজার বা স্মৃতিসৌধও খুলে বসবে কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি মায়ের ব্যাপারে তাদের এইসব ধারণা একটা ফাঁপা বেলুনের মতো আর এখন সময় হয়েছে সেই বেলুনটা ফুটা করে দেওয়ার নারীবাদী বিপ্লব ঘটিয়ে দিয়েছে যেসব মহিলা আমার মা তাদেরই একজন তো তেমনই একজন মহিলার মেয়ে হিসেবে আমি আমার জীবন শৈশব বেড়ে ওঠা এগুলো কেমন ছিল সেই অভিজ্ঞতা সেই সত্য আজ প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছি রেবেকা লিখেছেন বাবা মার বিয়ে হয়েছিল মিসিসিপিতে সময়টা ছিল সিভিল রাইটস মুভমেন্টের বাবা জন্মেছিলেন এক ইহুদি পরিবারে ইউরোপের গণহত্যা থেকে কোনো মতে পালিয়ে এসেছিলেন আমেরিকায় বাবা ছিলেন একজন শ্বেতাঙ্গ ধনী লোক আর দারুণ মেধাবী আইনজীবী ওদিকে আমার মা ছিলেন কৃষ্ণাঙ্গ নারী জন্মেছিলেন জর্জিয়াতে তাদের ছিল আট ভাই বোনের টানাটানির সংসার এর মধ্যে উনিশশো সালে যখন আমার বাবা মার বিয়ে হয় তখন আমেরিকার অনেক রাজ্যেই এই ধরনের ইন্টারেশিয়াল বিয়ে ছিল অবৈধ বাবা মা দুজনেই ছিলেন খুবই ব্যস্ত ভয়ঙ্কর রকমের ব্যস্ত সময় কাটাতেন তারা কিন্তু এরপরেও আমার শৈশবের দিনগুলোতে অনেক আনন্দ ছিল বাবা মা দুজনেই চাইতেন আমি যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠি আমি এই কথাও শুনেছি এক বছর বয়সেই তারা আমাকে নার্সারিতে ভর্তি করিয়ে দিয়েছিলেন এমনকি এটাও শুনেছি আমাকে কোলে করে স্কুলে নেওয়ার বদলে সেদিন রাস্তায় হাঁটিয়ে হাঁটিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলেন যেন আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠি বয়স যখন আট বছর তখন বাবা মার ডিভোর্স হয়ে যায় সেই থেকে আমি বিপরীত ধর্মী দুইটি পরিবারের মধ্যে পড়ে গেলাম বাবা ছিলেন খুবই রক্ষণশীল ট্র্যাডিশনাল ধনী নিউ ইয়র্কের উপশহর এলাকায় বসবাসকারী একজন শ্বেতাঙ্গ ভদ্রলোক আর মা থাকতেন ক্যালিফোর্নিয়াতে ওখানকার কমিউনিটি ছিল মিশ্র ধরনের আমি দুই বছর করে পালাক্রমে বাবা মার কাছে থাকতে শুরু করলাম পরিহাসের বিষয় হলো মা নিজেকে খুবই মাতৃসুলভ একজন নারী মনে করতেন তিনি মনে করতেন বিশ্বজুড়ে মেয়েরা নির্যাতিত তাদেরকে দমিয়ে রাখা হয়েছে এ কারণে তাদের অধিকার আদায়ের জন্য তিনি বিশ্বজুড়ে ক্যাম্পেইন করতেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতেন এমনকি দূরের আফ্রিকায় অসহায় মহিলাদেরকে আর্থিক সহায়তা দিতেন এভাবে বিশ্বব্যাপী নিজের একটি মাতৃসুলভ ইমেজ গড়ে তোলেন একদিকে তিনি সারা দুনিয়ার মেয়েদের ব্যাপারে পেরেশান মেয়েদের জন্য করা বিভিন্ন পাবলিক ওয়ার্ক এবং সার্ভিসের কারণে তাদের কাছে তিনি অনেক সম্মানিত কিন্তু আমার শৈশব আমিও তো আমার মায়েরই মেয়ে সেই শৈশব সেই অভিজ্ঞতা আমার মায়ের ব্যাপারে ভিন্ন গল্প বলছে মায়ের কাছে সন্তান হিসেবে আমার গুরুত্ব ছিল সব কিছুর পরে সমস্ত রকমের কাজ অ্যাক্টিভিটিস পলিটিক্স সেলফ ফুলফিলমেন্ট বন্ধুত্ব আধ্যাত্মিকতা খ্যাতি সামলানো নানা জায়গায় ছোটাছুটি করা ভ্রমণ সব কিছুর পরে ছিলাম আমি মা যখন যা চাইতেন সেটাই করতেন যেমন ধরুন একবার সামারে দুই মাসের ছুটি নিয়ে চলে গেলেন গ্রিসে আর আমাকে রেখে গেলেন এক আত্মীয়ের কাছে তখন আমি কিশোরী বয়সের এখন ভাবি সেই ঘটনা সেটা কি আমার মায়ের স্বাধীনতা ছিল নাকি ছিল নিছক স্বার্থপর আচরণ এরপর আমার যখন ষোলো বছর বয়স হয় তখন মায়ের লেখা একটি কবিতার ব্যাপারে জানলাম কবিতাটা মা আমাকে নিয়েই লিখেছিলেন এখন কবিতাটা খুবই বিখ্যাত কিন্তু সেই সময়ে এটা অতটা বিখ্যাত ছিল না সেই লেখাতে মা আমাকে একটি ঝামেলা বলে বর্ণনা করেছেন মানে নারী লেখিকারা যে সকল বাধা বিপত্তির কারণে লেখালেখি করতে পারে না যেসব বাধার কারণে তাদের লেখালেখির ক্যারিয়ার বাধাগ্রস্ত হয় আমিও নাকি তেমনই একটি বাধা একটি প্রতিবন্ধকতা ওই যে নারীবাদ যেমনটা বলে থাকে সন্তান মানেই হচ্ছে শেকল বিখ্যাত নারীবাদী লেখিকা ভার্জিনিয়া উলফ তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং আরেকজন ব্রন্টিস তিনি অকালেই মারা যান আর আমার মায়ের জন্য বাধা ছিলাম আমি তিনি লিখেছিলেন ডিলাইটফুল ডিস্ট্রাকশন কিন্তু তবুও মায়ের জন্য আমি একটা ঝামেলা একটা বিপর্যয় এই বিষয়টা জানার পর আমি খুবই মর্মাহত হলাম মনকষ্টে ভুগতে লাগলাম সত্তর দশকে সেই সব কর্কশ বদরাগী নারীবাদীদের আইডিওলজি অনুসারে সবার আগে মেয়েরা নাকি একে অন্যের বোন একে অন্যের সিস্টার মায়ের কাছে আমিও তাই প্রথমে ছিলাম একজন সিস্টার মেয়ে নই তেরো বছর বয়স থেকেই আমাকে একাকি সময় কাটাতে হতো কারণ মা চলে যেতেন তার লেখালেখির স্টুডিওতে যেটা এখান থেকে প্রায় একশো মাইল দূরে অবশ্য যাওয়ার আগে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যেতেন যেন অন্তত খাবারটা কিনে খেতে পারি আর আমাকে বাঁচতে হতো বিভিন্ন ফাস্টফুড খেয়ে একবার এক প্রতিবেশীকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে দেখে শুনে রাখার অথচ ওর বয়স আমার থেকে খুব একটা বেশি ছিল না এইসব নিয়ে আমি কখনো অভিযোগ করিনি আমি ভাবতাম মাকে সাহায্য করতে হবে মায়ের লেখালেখির কাজে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এটা আমার দায়িত্ব কিন্তু আমি যে আমার মায়ের মেয়ে আমারও যে কিছু সময় প্রয়োজন মায়ের কাছে আমারও যে কিছু আবদার আছে আমিও যে কিছুটা মনোযোগ পেতে পারি এইসব ধারণা কখনো আমার মনেই আসেনি একবার স্কুলের ছেলেমেয়েরা আমাকে খুব মারধর করলো ওরা বলল আমি নাকি খুব অহংকারী বেশি দেমাক দেখায় ইত্যাদি আসলে আমার গায়ের চামড়াটা ওদের মতো অতটা কালো ছিল না তবুও আমি মাকে বলতাম মা তুমি চিন্তা করো না সব ঠিক আছে ওদের সাথে মারামারিতে আমি জিতি আমি চাইনি মা আমাকে নিয়ে কোনো চিন্তা করুক কিন্তু আসল কথা হলো আমি খুবই নিঃসঙ্গ ছিলাম আর মা এটাও জানত তেরো বছর বয়স থেকেই আমি যৌনতায় অভ্যস্ত হতে শুরু করি মনে হলো ব্যাপারটা টের পেয়ে মা যেন কিছুটা স্বস্তিই পেলেন কারণ তিনি মনে করতেন যৌনতায় জড়িয়ে যাওয়া নাকি মেয়েদের জন্য নারী ক্ষমতায়নের অংশ কারণ তিনি মনে করতেন এতদিনে একটা মেয়ে নিজের শরীরের ব্যাপারটা অন্তত নিয়ন্ত্রণ করতে শিখেছে অথচ তখন আমি ছিলাম একেবারে কিশোরী বয়সের আমি ভেবে পাই না মা কিভাবে এতটা উদাসীন হতে পারলেন তখন আমি সবেমাত্র প্রাইমারি স্কুল শেষ করেছি এখন এই একই বয়সে আমার ছেলে যদি কারো সাথে ডেটিংয়ে যেতে চায় আমি তো মা হয়ে কখনোই তা চাইব না আর কারো সাথে রাত কাটানো তো আরও দূরের কথা একজন ভালো মা সবসময় সন্তানের প্রতি মনোযোগী থাকে সন্তানকে বিধিনিষেধের সীমানা শেখায় সন্তানের জন্য এই পৃথিবীকে আরেকটু নিরাপদ করার চেষ্টা করে কিন্তু আমার মা এসবের কিছুই করেননি রেবেকা লিখেছেন আমি পিল খেতাম সেই ১৩ বছর বয়স থেকেই কীভাবে যেন এগুলোর ব্যবস্থা করেছিলাম আমার ছেলে বন্ধুকে সাথে নিয়ে যেতাম ডাক্তার দেখাতে চোদ্দ বছর বয়সে আমি প্রেগনেন্ট হই এরপর নিজেই অ্যাবর্শনের সব আয়োজন করি রেবেকা লিখেছেন সেই সব স্মৃতি মনে পড়লে এখনও আমার হাত পা কাঁপতে থাকে তখন আমি ছিলাম একটা ছোট্ট মেয়ে মাত্র অথচ আমার মা এই খবরে অস্থির হয়েছেন মানসিকভাবে ঘাবড়ে গিয়েছেন এমন কোনো স্মৃতি আমার মনে পড়ে না বরং মা তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে গিয়েছিলেন আমাকে সাহায্য করতে অ্যাবর্ষণ করাতে রেবেকা লিখেছেন যদিও তার মনে হয়েছিল যে সেই সময় অ্যাবর্ষণ করানোটাই তার জন্য ভালো ছিল কিন্তু তিনি এটাও লিখেছেন এর পরবর্তী প্রতিক্রিয়া আমাকে বহু বছর ধরে তারা করে গিয়েছে দশকের পর দশক ধরে আমাকে তারা করেছে আমার আত্মবিশ্বাস একেবারে ধ্বংস হয়ে যায় ছেলে তেনজিনের জন্মের আগ পর্যন্ত আমি সবসময় দূর দূর বুকে ভাবতাম আমি হয়তো আর কখনোই মা হতে পারবো না কারণ সেই দুঃসহ স্মৃতি ওই যে অনেক বছর আগে আমি নিজেই আমার গর্ভে শিশুটিকে হত্যা করেছিলাম রেবেকা লিখেছেন যেসব নারীবাদীরা বলে অ্যাবর্শনের কোনো কনসিকুয়েন্স নেই তারা সম্পূর্ণ মিথ্যা একটা কথা বলে রেবেকা লিখেছেন শৈশবের সেই দিনগুলো আমি কাটিয়েছি মারাত্মক দ্বিধাদ্বন্দ্বে ভোগে একদিকে আমাকে শেখানো হতো নানা ধরনের নারীবাদী ধ্যান ধারণা অথচ আমার মন সবসময় আকুতি করত একজন ট্রেডিশনাল মায়ের জন্য বাবার দ্বিতীয় স্ত্রী মানে আমার সৎমা জুডি তিনি ছিলেন খুবই যত্নশীল প্রেমময় কেয়ারিং লাভিং মাতৃসুলভ একজন সংসারী নারী একে একে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি যখন বাবার কাছে থাকতাম তখন জুডি আমার খুবই যত্ন নিতেন ফ্রিজে সবসময় খাবার ভর্তি থাকতো আপন মায়ের কাছ থেকে যেসব বিষয় কখনো পাইনি তিনি সবসময় তা রেডি করে রাখতেন যেমন স্কুলের বিভিন্ন প্রোগ্রামে হাজির থাকা আমাকে সাথে নিয়ে অনেক ছবি তুলতেন আর সুযোগ পেলেই নিজের সন্তানদের ব্যাপারে সবসময় ভালো ভালো কথা বলতেন অথচ আমার বায়োলজিক্যাল মাদার তিনি ছিলেন এর সম্পূর্ণ বিপরীত কখনও স্কুলের কোনো অনুষ্ঠানে আসেননি আমাকে কোনো কাপড় চোপড় কিনে দেননি এমনকি আমার জীবনের প্রথম অন্তর্বাস সেটাও কিনে দেননি আমাকে টাকা দিয়ে বলেছিলেন যেন কোনো বন্ধুকে সাথে নিয়ে গিয়ে ওটা কিনে নেই স্কুলের হোমওয়ার্কে যদি কোনো সাহায্য লাগতো তখন মা বলতো আমার বয়ফ্রেন্ডের মায়ের কাছে গিয়ে সাহায্য চাইতে এভাবে দুই পরিবারের মধ্যে পালাবদল করে থাকাটা আমার জন্য ছিল খুবই ভয়ানক অভিজ্ঞতা বাবার কাছে থাকার সময়ে আমার সৎমা অনেক যত্ন নিতেন কিন্তু যদি মায়ের কাছে গিয়ে বলতাম আমার সৎমা জুডি আমার এত যত্ন নিচ্ছে আমার সাথে এত সুন্দর সময় কাটাচ্ছে হয়তো এসব কথা শুনে মা কষ্ট পাবেন হয়তো ভাবতেন সেই দারিদ্র পীড়িত কৃষ্ণাঙ্গ অ্যালিসো আকারের বদলে আমি হয়তো সেই শ্বেতাঙ্গ প্রিভিলেজড ভদ্রমহিলাকে প্রাধান্য দিচ্ছি আমি বাধ্য হতাম সবসময় এই ধরনের দুইটি বিপরীত অবস্থানের মধ্যে যে কোনো একটি বেছে নিতে রেবেকা ওয়াকার লিখেছেন যখন আমার ২০ বছর বয়স হলো তখন আমি আমার নিজের শরীরে প্রবলভাবে মাতৃত্বের প্রতি টান চাহিদা অনুভব করতে লাগলাম আমি পুরোপুরি দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম আমি অনুভব করতে পারছিলাম my biological clock was ticking কিন্তু ওইসবের প্রতি আমি কোনো পাত্তা দেইনি এতদিন ধরে মাতৃত্বের ব্যাপারে আমার নারীবাদী মা যেসব কথা শিখিয়ে এসেছে সেসবের সাথে তো আমি আর বিশ্বাসঘাতকতা করতে পারি না তাই মা হওয়ার চিন্তাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিলাম কিন্তু পরের দশ বছরে যতই দিন গড়াতে লাগলো ততই আমার মধ্যে মা হওয়ার ইচ্ছাটা আরও প্রবলভাবে জেগে উঠতে লাগল এরপর আজ থেকে পাঁচ বছর আগে যখন তেনজিনের বাবার সাথে আমার দেখা হয় তখন বুঝতে পারি এতদিনে আমি আমার স্বপ্ন পুরুষের দেখা পেয়েছি যে হবে আমার সন্তানের পিতা সে ছিল খুবই অমায়িক এবং সাপোর্টিভ ভদ্র আর দয়ালু স্বভাবের লোক জানতাম বাবা হিসেবে ও সত্যি অসাধারণ হবে সন্তান নেওয়ার ব্যাপারে অর্থাৎ আমি মা হব মাতৃত্বের প্রতি আমার নারীবাদী মা কেমন ধারণা রাখতেন সেটা আমি খুব ভালোভাবেই জানতাম এরপরেও মনে মনে আশা করলাম যদি আমার মাকে আমার প্রেগনেন্ট হওয়ার খবরটা জানাই মা হয়তো খুশিই হবেন দুই সালের বসন্তকাল তখন মা বাসায় ছিলেন না মা আমাকে বলে গিয়েছিলেন যেন এই কয়দিন মায়ের পোষা কুকুরটাকে দেখে রাখি একদিন সকালে মাকে ফোন দিলাম ফোন করে সুসংবাদটা দিলাম বললাম মা আমি প্রেগনেন্ট আমি ভাবলাম মা খুব খুশি হবে কিন্তু আমার কথাটা শুনে মা কিছুই বলল না একেবারে চুপ হয়ে গেল শুধু বলল তুমি এটা কি বললে তোমার কথা শুনে আমি শকড এরপর মা খুবই স্বাভাবিক কণ্ঠে বললেন আমি যেন নিচে নেমে গিয়ে বাগানের গাছগুলো একটু দেখে আসি ফোন নামিয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আমি জানতাম মা ইচ্ছা করেই এমন শীতল প্রতিক্রিয়া দেখিয়েছে যেন আমি কষ্ট পাই কোনো মমতাময়ী মা কি এই ধরনের আচরণ করতে পারে রেবেকা লিখেছেন আমি জানতাম না আরও খারাপ কিছু অপেক্ষায় ছিল আমার জন্য আমি একটি সাক্ষাৎকারে বলেছিলাম শৈশবে বাবা মা আমার যত্ন নেয়নি আমাকে দেখে শুনে রাখেনি এসব কথা শুনে আমার নারীবাদী মা খুবই অপমানিত হয়েছিলেন কথাটা নাকি মায়ের খুব গায়ে লেগেছিল মা আমাকে ইমেল করলেন হুমকি দিলেন লেখিকা হিসেবে আমার গুডউইল নষ্ট করবেন সুনাম নষ্ট করবেন অথচ তখন আমি ছিলাম প্রেগনেন্ট সেই অবস্থায় আমার মা আমাকে এতটা কষ্ট দিয়ে মেইল পাঠাবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না মানসিকভাবে আমি ছিলাম বিপর্যস্ত তবুও মাকে বললাম মা তোমার উচিত ছিল আমাকে সরি বলা তোমার স্বীকার করা উচিত এতগুলো বছর তুমি আমাকে কত অবহেলা করেছ কত কষ্ট দিয়েছ মায়ের আদর দাওনি আর এমন সব বিষয়ের জন্য আমাকে ঘৃণা করেছো যেসব বিষয়ের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না যেমন আমি শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ কোনোটাই নই আমি মিশ্র বর্ণের আর আমার বাবা একজন শ্বেতাঙ্গ ধনী সফল পেশাজীবী আর এছাড়া আমার জন্মের বিষয়টাতেই তো তুমি খুশি নও অর্থাৎ তুমি যে মা হয়েছ এটাতেই তো তুমি খুশি নও রেবেকা লিখেছেন কিন্তু আমার মা হার মানার পাত্রী নন এসবের বদলে মা আমাকে চিঠি লিখে জানালেন আমাদের মধ্যে নাকি অনেক বছর ধরেই তেমন কোনো সম্পর্ক নেই আর আমার মা হওয়ার ব্যাপারেও তার কোনো আগ্রহ নেই চিঠিটা পড়ে শেষ করলাম শেষে দেখি লেখা ইতি অমুক এই জায়গায় ইতি তোমার মা এই কথাটাও লেখা নেই সেখানে লেখা ইতি এলিস এটা আমার ছেলে তেনজিনের জন্মের এক মাস আগের ঘটনা এরপর থেকে মায়ের সাথে আমার আর কোনো যোগাযোগই হয়নি আমার ছেলেটার জন্ম থেকেই শ্বাসকষ্ট ছিল জন্মের পরপরই ওর অবস্থা খুব খারাপ হয়ে যায় দ্রুত ভর্তি করানো হয়েছিল স্পেশাল বেবি কেয়ার ইউনিটে আমি ভেবেছিলাম এবার হয়তো মা তার নাতিকে দেখতে আসবে কিন্তু না মা আসেনি একমাত্র নাতিকে একবারের জন্যেও দেখতে আসেনি শুনেছি মা নাকি উইল করে গেছে আমি যেন তার কোনো সম্পত্তি না পাই আমার কোন কাজিনকে নাকি সব কিছু দিয়ে গেছে আসলে আমার খারাপ লাগে আমার ছেলের জন্মের সুবাদে মা চাইলে তার পরিবারের সাথে সম্পর্কটা ভালো করতে পারত তবে আরেক দিক থেকে চিন্তা করলে আমি স্বস্তিই পেয়েছি অন্য মায়েরা যেভাবে সন্তানের অর্জন দেখে খুশি হয় মা কখনো আমার কোনো অর্জনে খুশি হয়নি গর্ববোধ করেনি কেমন যেন সবসময় একটা অদ্ভুত রকমের প্রতিযোগী মানসিকতা ছিল মায়ের সব কিছুতেই যেন আমাকে হারাতে হবে এরপর রেবেকা আরও কিছু অভিজ্ঞতা বর্ণনা করে লিখেছেন গত চার বছর ধরে মায়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই একদিক থেকে ভালোই হয়েছে আমি রেহাই পেয়েছি আমার ছেলেটাও ভালো আছে আমি জীবনভর চেষ্টা করেছি একজন অনুগত লাভিং কন্যা হওয়ার জন্য কিন্তু এই বিষাক্ত সম্পর্ক আমার নিজের পারিবারিক জীবনকেও ধ্বংস করে দিক সেটা আমি চাই না এরপর সেই সম্পূর্ণ লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি রেবেকা উল্লেখ করেছেন তিনি লিখেছেন আমি জানি অনেক মেয়েরা আমার এইসব লেখা পড়ে শক্ট হবে কারণ মানুষ আশা করে বিশিষ্ট নারীবাদী নেত্রী এলিস ওয়াকারের মেয়ে হিসেবে আমি তাদেরকে ভিন্ন কোনো মেসেজ দিব হ্যাঁ নারীবাদী আন্দোলনের কারণে বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য অনেক সুযোগ সৃষ্টি হয়েছে কথা সত্যি এতে কোনো সন্দেহ নেই যেমন আগের থেকে অনেক বেশি পরিমাণে মেয়েরা স্কুলে ভার্সিটিতে যাচ্ছে কর্মক্ষেত্রে যাচ্ছে কিন্তু নারীবাদী আন্দোলনের কারণে আমার মতো মেয়েরা যেসব সমস্যায় পড়েছে সেগুলোর কি হবে শিশুদের কি হবে আজকাল মানুষ চাইলেই একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কিন্তু এর পরিণতি ভোগ করতে হচ্ছে শিশুদেরকে এই বিষয়গুলো নারীবাদের অসমাপ্ত অমীমাংসিত অধ্যায় এর উপরে আছে আরেক ঝামেলা অনেক মেয়েরা তো মাই হতে চায় না সন্তানই নিতে চায় না এমনকি আজকালকার দিনেও আমি ৩০ বছর পার হয়ে যাওয়া বহু নারীদেরকে দেখি যারা এখনও সন্তান নিবে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিয়ে করে পরিবার গঠন করবে কিনা এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মাঝে মাঝে ওরা বলে সন্তান হলে তো ভালোই হয় যদি কপালে থাকে হবে আমি বলি বাসায় যাও বাচ্চা নেওয়ার চেষ্টা করো কারণ তোমার সামনে মা হওয়ার জন্য খুব বেশি সময় আর বাকি নেই আর নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই আমি বিষয়টা খুব ভালো করে জানি তিনি লিখেছেন এরপর যখন চল্লিশ পেরিয়ে যাওয়া মহিলাদেরকে দেখি আমি দেখি ওরা একেবারেই বিপর্যস্ত কারণ এই মহিলারা তাদের জীবনের দুইটি দশক মানে বিশ বিশটা বছর খরচ করেছে পড়ালেখা আর ক্যারিয়ারের পিছনে হয়তো কোনো পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য অথবা নামি দামি ফার্মে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য আর এত কিছু করতে গিয়ে শুধু পরিবারটাই তৈরি করা হয়নি এসবের জন্য ধন্যবাদ তো নারীবাদী আন্দোলনেরই প্রাপ্য মেয়েদের যে মা হওয়ার একটা বয়স আছে এই বায়োলজিক্যাল ক্লকের বিষয়টা ওরা কখনো বিবেচনাতেই আনেনি তাই একবার যেসব নারী মা হওয়ার সুযোগ হাতছাড়া করেছে বাকি জীবনটা তাদেরকে আফসোস করেই কাটাতে হয় এরপর রেবেকা ওয়াকার তার সেই লেখার সবচেয়ে বিখ্যাত লাইন দুটি লেখেন তিনি লিখেন Feminism has betrayed an entire generation of women into childlessness. It is devastating. নারীবাদ একটি সম্পূর্ণ প্রজন্মের মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওদেরকে ঠেলে দিয়েছে সন্তানহীন নিঃসঙ্গ জীবনের দিকে এটা এক মহা বিপর্যয় রেবেকা লিখেছেন আমি মনে করি নারীবাদ একটা এক্সপেরিমেন্ট মাত্র আর সকল এক্সপেরিমেন্টকেই মূল্যায়ন করতে হয় ফলাফল দেখে আর যদি দেখা যায় ফলাফলে বড় বড় ভুল পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই সেগুলো সংশোধন করে নেওয়া উচিত প্রিয় শ্রোতা এবারে এই ঘটনার আলোকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় উল্লেখ করতে যাচ্ছি এই সিরিজের ধারাবাহিক আলোচনা শুনে যদি আপনার মনে হয় যে আপনি নারীবাদী চেতনার ফাঁদে আটকে গেছেন তাহলে এখনই সময় নিজেকে পরিবর্তন করুন জীবন সবসময় পরিবর্তনশীল মানুষ বেঁচে থাকলেই বদলায় কেউ ক্যারিয়ার পরিবর্তন করে কেউ লাইফস্টাইল পরিবর্তন করে এমনকি দিনের দিশা পাওয়ার পর মানুষ বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে সত্যকে বোঝার পর যদি সেটা মনে প্রাণে গ্রহণ করে নেন তাহলে পরিবর্তন হবেই কিন্তু সবার আগে সমস্যাগুলো স্বীকার করতে হবে সমস্যাগুলো বুঝতে পারা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারা সেগুলো স্বীকার করা এটা হচ্ছে এই লড়াইয়ের অর্ধেক বিজয় যারা শীর্ষ নারীবাদী নারীবাদী আন্দোলনের বড় বড় আইকন প্রধান নেত্রী তাদের অনেকেই তাদের নিজেদের জীবদ্দশায় নিজেদের অনেক চিন্তাধারা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কারণ আল্লাহ তালা মানুষকে যে ফিতরাত বা স্বভাব প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে লড়াই করতে গেলে স্রোতের বিরুদ্ধে চলতে গেলে আপনি একসময় ক্লান্ত হয়ে হার মানতে বাধ্য পশ্চিমের একজন বিখ্যাত নারীবাদী সাংবাদিক এবং লেখিকা অ্যানি টেইলর ফ্লেমিং একসময় মাতৃত্বের খুব বিরোধী ছিলেন নারীবাদী আন্দোলন যখন তুঙ্গে সেই ষাট সত্যকে সেই ষাট সত্তরের দশকে তিনি সবসময় গর্ভপাতের পক্ষে থাকতেন এমনকি প্রকাশ্যে বিভিন্ন সাক্ষাৎকারে বা টিভি অনুষ্ঠানে এসে বলতেন আমি যদি বুঝতে পারি আমি প্রেগনেন্ট হয়েছি তাহলে এখনই এই মুহূর্তে অ্যাবর্শন করে ফেলব এটাই ছিল তার চিন্তা এবং লাইফস্টাইল এরপর সেই একই মহিলা ২০ বছর পরে আরেকটি বই লিখলেন বইয়ের শিরোনাম দিলেন মাদারহুড ডিফার্ড সেখানে তিনি লিখেছেন এখন আমার বয়স চল্লিশ আমি সবসময় মাতৃত্বের থেকে আমার কেরিয়ারকে প্রাধান্য দিয়েছি আর এখন আমি হাহাকার করছি মাতৃত্বের জন্য আমি একদল বন্ধা নারীর সিস্টারহুডের অংশ ছিলাম আমরা সিস্টারহুডে বিশ্বাস করতাম আর এখন আমি নিঃসঙ্গ আমি একাকী আমার নিজের জন্ম হয়েছে সেই বেবি বুমার জেনারেশনে যে জেনারেশনের মায়েরা কমপক্ষে ছয় থেকে সাতটা সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু আমার নিজের কোনো সন্তান নেই মাতৃত্বের হাহাকার আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে আমার ইচ্ছা হয় জানালা দিয়ে মুখটা বের করে চিৎকার করে বলি ওহে গ্লোরিয়া ওহে জার্মেন ওহে কেট মিলেট তোমরা আমাকে বুঝাও সন্তান সারা জীবন কাটাতে কেমন লাগে একটা শিশু সে তো তার মায়েরই গায়ের রক্ত মাংস তোমাদের ওইসব মতাদর্শ কি একটি নারীর শূন্য গর্ভের সমান দামি এই মাতৃত্বের জন্য হাহাকার করেছেন আরেকজন শীর্ষ নারীবাদী আইকন জার্মেন গ্রেয়ার তিনি লিখেছেন I was desperate for a baby and I have the medical bills to prove it I still have pregnancy dreams waiting for something that will never happen একটা সন্তানের জন্য আমি মরিয়া হয়ে গিয়েছিলাম আর আমার মেডিকেল বিলগুলোই তার প্রমাণ আমি এখনও সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখি কিন্তু হায় আমি এমন কিছুর জন্য অপেক্ষা করছি যেটা আর কখনোই ঘটবে না নারীবাদের গ্র্যান্ডমাদার নামে খ্যাত সিমন দা বিভুয়ার তিনি লিখেছেন I detest my own reflection I wish I could give birth to something a rocket a hill এ তো গেল শীর্ষ নারীবাদীদের কথা আধুনিক নারী যারা তাদের সমস্যা কি মাতৃত্বের ব্যাপারে তাদের ধারণা চিন্তা চেতনা কেমন বেশিরভাগ মেয়েদের মাতৃত্বের ব্যাপারে কোনো ধরনের প্রস্তুতি নেই চিন্তা ভাবনা নেই যেন বুঝি এটা তাদের জীবনের কোনো অংশই নয় মেয়েরা শুধুমাত্র তাদের ক্যারিয়ারকে সামনে রেখে চিন্তাভাবনা করছে সেভাবেই জীবন সাজাচ্ছে এর ফলে বহু নারীর মা হওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে কেরিয়ারের পেছনে ছুটতে ছুটতে সেই সব নারী মা হওয়ার সুযোগ চিরতরে হারিয়ে ফেলছে এটা হয়তো সেই একটি নির্ধারিত অংশ যারা নারীবাদের সবচেয়ে এক্সট্রিম ফলাফলটাই পেয়েছে কিন্তু এর বাইরে আরও লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে আছে যারা প্রতিনিয়ত অসহনীয় টানাপোড়নের শিকার হচ্ছে কেরিয়ার বনাম মাতৃত্বের টানাপোড়নের মাঝে পড়ে একদিকে কেরিয়ার আর একদিকে মাতৃত্ব মাঝখানে ভিকটিম হচ্ছে তাদের শিশুরা এই মেয়েদেরকে তাদের জীবনে কেউই কখনো বোঝায়নি যে মাতৃত্বের বিষয়টা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ক্যারিয়ার নিয়ে এত অবসেসড হওয়ার কিছু নেই কিংবা এমন কোনো ক্যারিয়ার করতে পারো যাতে তোমার মাতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে না এসব কথা তাদেরকে কেউই কখনো বলেনি এছাড়া কোনো নারী যদি একাধিক সন্তানের মা হতে চায় তাহলে তার জীবনে একের পর এক একাডেমিক ডিগ্রি নিয়ে ক্যারিয়ার সাজানোর চিন্তা করা কতটা সাংঘর্ষিক সেটাও তাদেরকে কেউ কখনো বুঝিয়ে বলেনি আজকালকার স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমার জীবনের লক্ষ্য কি তাহলে আপনি কি জবাব পাবেন জবাবে হয়তো নির্দিষ্ট কিছু পেশার নাম বারবার শুনতে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকরি কর্পোরেট কোনো জব ইত্যাদি কয়জন মেয়ে প্রশ্নের জবাবে বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন আদর্শ স্ত্রী হওয়া একজন আদর্শ মা হওয়া অনেকে হয়তো ভাবতে পারেন যে স্ত্রী হওয়া এটা আবার লক্ষ্য হতে হবে কেন এটা আবার এমন কি কাজ বিয়ে করলেই তো আমি একজনের স্ত্রী হয়ে গেলাম এরপর বায়োলজিক্যালি আমি একজনের মা হয়ে গেলাম এটা তো খুবই স্বাভাবিক বিষয় এটা আবার জীবনের লক্ষ্য হতে হবে কেন এইসব চিন্তাধারার ফলাফল হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন নারী মা না হচ্ছে একেবারে সন্তান প্রসবের পর নিজের কোলে সন্তান নিয়ে বসে আছে এর আগ পর্যন্ত মাতৃত্বের বিষয়টা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা থাকে না সন্তান প্রসবের পর কোলে সন্তান নিয়ে বুঝতে পারে এতদিন ধরে যেভাবে জীবনের পরিকল্পনা করে এসেছে জীবনকে যেভাবে সাজিয়েছে সেটা এখন এক কঠিন দ্বন্দ্বের সম্মুখীন হতে যাচ্ছে সেই সময় নারীরা মায়েরা নিজেদেরকে এক অসহায় অবস্থায় আবিষ্কার করে এতদিন পর্যন্ত তারা কখনো ভাবেনি যে এই দুধের শিশুর যত্ন নেওয়ার জন্য তাকে বাধ্য হয়ে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে বাচ্চা দেখতে হবে মাতৃত্বের যে স্বাভাবিক মমতা হরমোনাল যে বিষয়গুলো সেটাকে তো আর কেউ অস্বীকার করতে পারে না কিন্তু সেই অবস্থায় সে করবে কি তখন বাধ্য হয় নিজের কেরিয়ারকে প্রাধান্য দিতে এবং সেই দুধের শিশুকে বাসায় ফেলে আসতে এরপর বাচ্চা যখন আরেকটু বড় হয় তখন দেখা দেয় আরেক বিভীষিকা প্রতিটা সকাল যেন এক একটি বিভীষিকা সেই শিশুকে কান্নাকাটি করিয়ে লুকিয়ে ছাপিয়ে মিথ্যা বলে জোর করে ঘর থেকে বের হওয়া তৈরি হয় এক অসহনীয় পরিস্থিতি তবুও সেই মাকে কাজে যেতেই হবে বাচ্চা আরেকটু বড় হলো কোনো মতে বাচ্চার বয়স দুই কিংবা তিন বছর হয়ে গেলেই তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ডে কেয়ার সেন্টার কিংবা প্রি স্কুল নার্সারি স্কুল ইত্যাদি সেই সব জায়গায় এই সব মায়েরা যারা প্রতিনিয়ত এই ধরনের টানাপোড়েনের শিকার হচ্ছেন তারা যদি নিজের সাথে সৎ হন তাহলে অবশ্যই এই কথা স্বীকার করতে তারা বাধ্য যে তাদের পুরো লাইফস্টাইলে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে নিজের সাথে সত্যবাদী হলে তাদের চিন্তা করা উচিত যে তারা কি সত্যি নিজের জীবনের সেই সব ছোটো ছোটো স্বাদ আহ্লাদ নিজের জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য এই কেরিয়ারের পেছনে ছুটছেন এইসব চিন্তাধারা এইসব মূল্যবোধ কে তার মন এবং মগজে অনুপ্রবেশ করালো সবাই যা করছে আমাকেও তাই করতে হবে সবাই যার পেছনে ছুটছে আমাকেও তার পেছনে ছুটতে হবে এইসব করতে গিয়ে নারীর জীবন থেকে হারিয়ে গেছে মাতৃত্ব সাবালিকা হয়ে যাওয়ার পর আপনার হরমোন আপনাকে বলছে আপনার এখন বিয়ে করা উচিত আপনি এটা অনুভব করতে পারছেন কিন্তু এই সত্য স্বীকার করার সাহস পাচ্ছেন না কারণ নারীবাদ আপনাকে শিখিয়েছে এই বয়সে বিয়ে করা ঠিক নয় নারীবাদ আপনাকে বিয়ে করতে দিচ্ছে না এরপর হয়তো বিয়ে করলেন ভালো কথা মা হতে যাচ্ছেন কিন্তু নারীবাদ আপনাকে বলছে এখন ক্যারিয়ারের বারোটা বাজিয়ে মা হওয়া যাবে না আরও দেরি করতে হবে আপনি হয়তো নিজেকে নারীবাদী মনে করেন না কিন্তু সারাদিন এই ক্যারিয়ারের পেছনে চাকরির পেছনে ছুটতে গিয়ে স্বাভাবিকভাবেই স্বামী এবং সন্তানকে সময় দিতে পারছেন না স্বামী এবং সন্তান আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে তারা খুশি নয় এই অবস্থায় আপনি আপনার জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেবেন লাইফস্টাইলে পরিবর্তন আনবেন সংসারী গৃহিণী নারী হবেন এটা করতেও সাহস পাচ্ছেন না কিন্তু নিজের ভেতরে যে দ্বন্দ্ব এবং টানা পড়েন সেটা প্রতিনিয়ত আপনাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে এই অবস্থায় আফসোস করছেন এবং ভাবছেন এইসব অবস্থার জন্য দায়ী কে অবশ্যই দায়ী নারীবাদ সেটা আপনি স্বীকার করুন কিংবা নাই করুন একদিকে নারীবাদ বহু নারীদের জীবন থেকে কেড়ে নিয়েছে মাতৃত্ব কিংবা বায়োলজিক্যালি মা হওয়ার পরেও মাতৃত্বের যে অভিজ্ঞতা মাতৃত্বের মাধ্যমে সন্তান শিশু যেভাবে উপকৃত হতে পারত সেই বিষয়গুলোকে কেড়ে নেওয়া হয়েছে আরেকদিকে বৃদ্ধ বয়সে নানি দাদি হওয়ার সুযোগ সেটাও কেড়ে নেওয়া হয়েছে বৃদ্ধ বয়সে একজন নারী যখন নানি দাদি হয় তখন নানি কিংবা দাদি হওয়ার মাধ্যমে বলা হয়ে থাকে মাতৃত্বের সেই পুরনো হারানো স্বাদ সেই আনন্দ আবার ফিরে আসে নারীবাদী আন্দোলনের সেই সব শীর্ষস্থানীয় নেত্রীরা যেমন Gloria Steinem Germaine Greer Kate Millett Simone de Beauvoir এরা প্রত্যেকেই স্বেচ্ছায় নিঃসন্তান থাকার সিদ্ধান্ত নিয়েছিল শুধু তাই নয় সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে তারা শিখিয়েছে তোমরা মাতৃত্বকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শেখো তারা নিজেরা কখনো মাতৃত্বের অভিজ্ঞতা পায়নি কাজেই নানি দাদি হওয়ার মতো সুখকর অভিজ্ঞতার সুযোগও তাদের সামনে ছিল না আর তথ্য প্রমাণ থেকে যেটা জানা যায় সেটা আমরা একটু আগেই উল্লেখ করেছি তারা নিজেরাই মাতৃত্বের সুযোগ হারানোর জন্য কত আফসোস করেছে পরে এই যুগের মেয়েরা যারা ক্যারিয়ার গড়তে গিয়ে বিয়ে করতে দেরি করছে বাচ্চা নিতে দেরি করছে তারা যদি ৩৫ বছর বয়সে মা হয় তাহলে একই ধারা অব্যাহত থাকলে নানি কিংবা দাদি হওয়ার জন্য কমপক্ষে সত্তর বছরের হায়াত পেতে হবে কারণ তার নিজের মেয়েও মা হবে পঁয়ত্রিশ বছর বয়সে কাজে সত্তর বছর পর্যন্ত হায়াত না পেলে সেই নারী নানি কিংবা দাদি হওয়ার মতো সুখকর অভিজ্ঞতা লাভ করতে পারবে না মানব ইতিহাসের গত একশো বছরের বিকৃতি এবং আমূল পরিবর্তন বাদ দিলে পৃথিবীর সমস্ত জায়গাতেই সমস্ত কালচার এবং ধর্ম সভ্যতা নির্বিশেষে সমস্ত পৃথিবীতেই মেয়েদের বিয়ে হয়েছে সর্বোচ্চ ১৩ এবং ১৪ বছর বয়সের মধ্যে সেই ধারা অনুসারে তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ বছর বয়সের মধ্যে মেয়েরা নানি দাদি হয়ে গেছে আমাদের দেশের কথা চিন্তা করুন ট্র্যাডিশনাল নানি দাদিদের কথা ভাবলে কেমন আনন্দের ছবি আমাদের মাথায় ভেসে ওঠে নানি কিংবা দাদি একজন সুখী মহিলা ঘর ভর্তি নাতি নাতনি ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে হাসি ঠাট্টা আনন্দ করছে গল্প করছে খুবই সুন্দর একটি দৃশ্য কিন্তু নারীবাদ আপনাকে এই সুন্দর দৃশ্যটা দেখতে দেবে না বরং আপনাকে এমন একটি জীবন আপনার জন্য অপেক্ষায় রেখেছে যেটা হচ্ছে নিঃসঙ্গ হতাশাগ্রস্ত একদল অসহায় রোগগ্রস্ত বৃদ্ধা মহিলার জীবন যারা সব কিছু হারিয়ে শেষ বয়সে কুকুর বিড়াল বুকে নিয়ে ঘুমাতে বাধ্য হয় আর নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকিয়ে আফসোস করে অথবা নিজের নিঃসঙ্গ জীবনের জন্য সন্তান সন্ততিদেরকে অভিশাপ দেয় এখন এই দুইটি জীবনের মধ্যে অর্থাৎ ট্র্যাডিশনাল নানি দাদিদের যে সুখকর জীবন এবং এর বিপরীতে নিঃসঙ্গ বৃদ্ধা জীবন এই দুই জীবনের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন সেটা এখন সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকে হয়তো বলতে পারে নারীবাদী প্রভাবের কারণে আমি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেমনটা আজকাল একটি ট্রেন্ড বা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে অনেক মেয়েদেরকেই বলতে শোনা যায় আমি কখনো মা হব না এটা আমার চয়েস কোনো নারী যদি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে নাকি তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এটা নাকি তার ব্যক্তি স্বাধীনতা এ ব্যাপারে ইসলাম কি বলে এখানে জেনে রাখা ভালো যে কথিত এই ব্যক্তি স্বাধীনতা এই যে চিন্তাধারা এটা ইসলামী জ্ঞানতত্ত্বের কোনো অংশ নয় এটা হচ্ছে লিবারালিজমের অংশ ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সমর্পণ করা সাবমিশন আল্লাহ তাল্লার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া স্বাধীনতার সম্পূর্ণ বিপরীত শব্দ হচ্ছে সমর্পণ যারা মাতৃত্বের বিষয়টিকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং এবং যেসব মেয়েরা বলে যে আমি কখনো মা হব না এটা আমার চয়েস তাদের জন্য বাকি আলোচনা উল্লেখ করা হচ্ছে যে সকল কারণে ইসলামে বিয়েকে বৈধতা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব জাতির বংশধারা অব্যাহত রাখা অর্থাৎ বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি উৎপাদন করা এই উদ্দেশ্যে ইসলামী শরীয়তে বিয়ের বিধানকে উৎসাহিত করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে বৈরাগ্য এবং ক্রাস্টেশন বা খোঁজা হয়ে যাওয়াকে ইসলামের দৃষ্টিতে জীবনের পাঁচটি মৌলিক চাহিদার একটি হচ্ছে বংশধারা রক্ষা করা উল্লেখ্য ইসলামের দৃষ্টিতে মানুষের জীবনের পাঁচটি মৌলিক চাহিদা অর্থাৎ ইসলামী শরীয়ত যে পাঁচটি বিষয়ের নিরাপত্তা দেয় সেই বিষয়গুলো হচ্ছে এক নম্বর দিন বা ধর্মের নিরাপত্তা দুই এবং তিন হচ্ছে যান এবং মালের নিরাপত্তা অর্থাৎ জীবন এবং সম্পদের নিরাপত্তা চার নম্বর হচ্ছে আকল বা ইন্টেলেক্ট এটার বিশুদ্ধতা রক্ষা করা অর্থাৎ বুদ্ধিভিত্তিক নিরাপত্তা বাতিল চিন্তা বাতিল মতাদর্শ থেকে মানুষকে রক্ষা করা এবং পাঁচ নম্বর হচ্ছে বংশধারার নিরাপত্তা অর্থাৎ পরিবার এবং সন্তান সন্ততির নিরাপত্তা এই পাঁচটি বিষয়কে বলা হয়ে থাকে মাকাসিদ আর শরিয়া বা ইসলামী শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য এর উপর ভিত্তি করেই ইসলামী আইন কানুন এবং নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত এই বিষয়গুলোকে সুরক্ষিত রাখার মাধ্যমে ইসলাম একজন ব্যক্তিকে তার পরিবার এবং বৃহত্তর অর্থে পুরো সমাজকে সুরক্ষিত রাখে এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বংশধারার বিশুদ্ধতা রক্ষা করা পারিবারিক কাঠামোর সুরক্ষা দেওয়া এবং এর পরিচর্যা করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে বিয়ের বিধানকে ইসলামে খুবই উৎসাহিত করা হয়েছে পরিবার এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক বিষয়গুলো অর্থাৎ পরিবারের সদস্যদের প্রতি সদয় আচরণ তাদের যত্ন নিতে উৎসাহিত করা হয়েছে যেমন সন্তান হিসেবে পিতামাতার প্রতি সদয় আচরণ কিংবা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা অথবা সন্তানের প্রতি পিতামাতার আচরণ এবং বৃহত্তরভাবে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলা সুন্দর সম্পর্ক রক্ষা করে চলা এই বিষয়গুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই সকল কারণে কিছু ব্যতিক্রম এবং যৌক্তিক কারণ ছাড়া সাধারণভাবে যেসব ব্যবস্থার মাধ্যমে স্বামী স্ত্রী স্থায়ী জন্ম পদ্ধতি বা গর্ভধারণ নিরোধ করে সেগুলো ইসলামে নিষিদ্ধ করা হয়েছে এই সম্পর্কে ক্লাসিক্যাল আলেমদের অনেক উক্তি আছে তার মধ্যে কয়েকটি আমরা সংক্ষেপে উল্লেখ করছি শাফি মাজহাবের ইমাম ইবনে হাজর আল হাইসামি তিনি বলেন স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ গর্ভধারণকে প্রতিরোধ করা হয় স্থায়ীভাবে এমন পদ্ধতি ব্যবহার করা নিষিদ্ধ এবং হারাম এই মর্মে বহু আলেম মতামত দিয়েছেন এবং এটাই এই বিষয়ে শক্তিশালী মতামত হাম্বলি মাজহাবের আলেম আর রুহাইবানী তিনি বলেন স্থায়ীভাবে গর্ভধারণ প্রতিরোধ করে এমন পানীয় পান করা নিষিদ্ধ আর কেউ যদি মনে করেন সন্তান সন্ততি নিলে দাম্পত্য জীবনে সুখ কমে আসবে ঝামেলা বেড়ে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 বঞ্চিত করে তাহলে সে দুনিয়া এবং আখিরাতের অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি বিষয় ছাড়া এক নম্বর হচ্ছে সদাকায় জারিয়া দুই নম্বর হচ্ছে উপকারী জ্ঞান যার মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর পরেও মানুষ উপকৃত হতে থাকে এবং তিন নম্বর হচ্ছে নেক সন্তান যে সন্তান ওই ব্যক্তির মৃত্যুর পর তার জন্য দোয়া করে সুতরাং যে ব্যক্তি নেক সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিল তার মৃত্যুর পরেও তার আমল চালু থাকবে কারণ নেক সন্তান তার জন্য দোয়া করবে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ বা স্থায়ীভাবে গর্ভ নিরোধ করা এটি ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে কিছু বৈধ শর্ত সাপেক্ষে অস্থায়ী জন্মবিরতিকরণের অনুমতি আছে যেমন সাহাবায় কেরাম রাজিউল্লাহু আনহুম তাদের ঘটনা থেকে জানা যায় তারা আজল করতেন অর্থাৎ যৌন মিলনের চূড়ান্ত পর্যায়ে স্ত্রী লজ্জাস্থানের বাইরে বীর্যপাত ঘটাতেন এই বিষয়ে ফকিগণ মতামত দিয়েছেন তারা বলেছেন যে এটাও করতে হবে স্ত্রীর সম্মতিক্রমে কেননা এই কাজের মাধ্যমে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ যৌন তৃপ্তি পাওয়া থেকে বঞ্চিত হয় এবং সন্তানের মা হওয়া থেকেও বঞ্চিত হয় অথচ মা হওয়া তার অধিকার তাই স্ত্রীর সম্মতির বিরুদ্ধে গিয়ে এই কাজ করার অনুমতি নেই এছাড়া আজলের মাধ্যমে পরিপূর্ণভাবে গর্ব নিরোধ করা যায় না যেমনটা বর্তমানের আধুনিক যে সকল পদ্ধতি পিল কিংবা কন্ডম সেগুলোর ক্ষেত্রেও সত্য আবু সাঈদ আল খুদ্রি রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন একবার সাহাবাহিকেরাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জানতে চাইলেন যে তাদের অধীনস্থ দাসীদের সাথে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে কি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যদি তা না করো তাহলে কোনো ক্ষতি নেই কারণ আল্লাহ তাআলা যেই সন্তান জন্ম হওয়ার ফয়সলা করে রেখেছেন সেটা অবশ্যই জন্ম নেবে ইসলামী শরীয়তে মুসলিমদেরকে উৎসাহিত করা হয়েছে বেশি বেশি সন্তান নিতে এবং এভাবে মুসলিম উম্মতের সংখ্যা বৃদ্ধি করতে কারণ এর মাধ্যমে মুসলিম জাতির সম্মান এবং শক্তি বৃদ্ধি পায় এছাড়া সন্তানের পিতামাতা হওয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর উপরে আল্লাহ তাল্লাহ অনেক রহমত এবং বরকতের দরজা খুলে দেন আল্লাহ তাল্লাহ বিগত জাতিগুলোর উপরে যে সকল নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে বনি ইসরায়েলের উপরে বহু নিয়ামত দিয়েছেন সেগুলো স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا আমি তোমাদেরকে সাহায্য করলাম ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা এবং তোমাদেরকে জনসংখ্যার দিক থেকে পরিণত করেছিলাম একটি বিরাট বাহিনীতে রসুদুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন তোমরা বিয়ে করো এবং বেশি বেশি সন্তান নাও কারণ কেয়ামতের দিন অন্য উম্মতের সামনে আমি তোমাদের সংখ্যায় বেশি হওয়া নিয়ে গর্ব করব কাজেই স্বাভাবিক সক্ষমতা থাকার পরেও কোনো মুসলিম দম্পতির জন্য সন্তান নেওয়া থেকে বিরত থাকা উচিত নয় রসুল্লাহ সাল্লাইসাল্লাম আলাইসাল্লাম এমন নারীদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন যারা অধিক সন্তান জন্ম দিতে সক্ষম একবার এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের খেদমতে এসে বলল আমি এমন একজন মহিলা সন্ধান পেয়েছি যে বংশ গৌরবের অধিকারিণী এবং বেশ মর্যাদাবান কিন্তু সে বন্ধা নারী আমি কি তাকে বিয়ে করব রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে নিষেধ করলেন দ্বিতীয় দিন সেই ব্যক্তি এসে একই আর্জি পেশ করল আল্লাহ রসুল আবারও নিষেধ করলেন তৃতীয় দিন সেই ব্যক্তি আসলো এবং একই বিষয় জানতে চাইল তৃতীয় দিনেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করলেন এবং বললেন এমন নারীকে বিয়ে করো যারা আল ওয়াদুদ এবং আল ওয়ালুদ এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসব করতে সক্ষম কেননা হাসরের ময়দানে আমি অন্য নবীর উম্মতের সামনে তোমাদের সংখ্যায় বেশি হওয়া নিয়ে গর্ব করব এই হাদিসের ব্যাখ্যায় শামসুদ্দিন আবাদি রাহিমাউল্লাহ বলেছেন ওয়াদুদ বা প্রেমময় এর অর্থ সেই নারী এমন বৈশিষ্ট্যের হবে যে তার স্বামীকে ভালোবাসবে আর আল ওয়ালুদ বা উর্বর এর অর্থ হচ্ছে সেই নারী অধিক সন্তান জন্ম দিতে সক্ষম হবে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এই দুইটি গুণকে একত্রে উল্লেখ করা হয়েছে কারণ কোনো নারী যদি প্রথমত প্রেমময় না হয় তাহলে ওই নারীর প্রতি ওই স্ত্রীর প্রতি তার স্বামী কোনো আকর্ষণ অনুভব করবে না আবার কোনো নারী যদি প্রেমময় হয় কিন্তু সে যদি উর্বরা না হয় তাহলে স্বামী ওই স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করলেও মূল লক্ষ্য অর্জিত হবে না আর সেটা হচ্ছে বেশি বেশি সন্তান নেওয়ার মাধ্যমে মুসলিম উম্মতের সংখ্যা বৃদ্ধি করা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ওই বংশের মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য খতিয়ে দেখার মাধ্যমে জেনে নেওয়া যায় যে সম্ভাব্য স্ত্রীর মধ্যে বেশি সন্তান নেওয়ার যোগ্যতা থাকবে কিনা এই হাদিসের প্রথম অংশ থেকে আরও জানা যায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বন্ধা নারীদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন হাদিসের ব্যাখ্যায় ওলামা একরাম বলেছেন এখানে নিষেধাজ্ঞার অর্থ এটা হারাম নয় বরং মাকরু আলিমরা বলেছেন উর্বর মহিলা বিয়ে করা বাধ্যতামূলক নয় বরং মুস্তাহাব ইবনে কুদামা রহমউল্লাহ বলেছেন এমন পাত্রী বিয়ে করা মুস্তাহাব যার পরিবারের অন্য নারীদের ব্যাপারে জানা যায় যে তারা অধিক সন্তান জন্ম দিয়েছে আর বন্ধা মহিলা বিয়ে করা মাকরু প্রসঙ্গত উল্লেখ্য বন্ধা পুরুষ কিংবা নারীকে বিয়ে করার অনুমতি আছে সরাসরি এটা হারাম নয় তবে নিরুৎসাহিত যেমন যদি কোনো পুরুষের অবস্থা এমন হয় যে সে কখনও সন্তানের পিতা হতে পারবে না অথবা নপুংসক সেক্ষেত্রে ওই পুরুষকে বিয়ে করাও কোনো নারীর জন্য অনুমতি আছে যদি সেই নারী পুরুষের ওই অক্ষমতা জানার পরেও জেনে বুঝে তাকে বিয়ে করতে রাজি হয় এরই মাধ্যমে আমরা আজকের পর্ব সমাপ্ত করছি যেখানে আমরা জানলাম মাতৃত্বের প্রতি নারীবাদের ধারণা এবং এই পর্বের মূল অংশে আমরা একটি ঘটনা শেয়ার করেছি যেখানে একজন শীর্ষ নারীবাদী রেবেকা ওয়াকার তিনি তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন আমার মায়ের নারীবাদী চিন্তা আর একটু হলেই আমার জীবন থেকে মাতৃত্ব কেড়ে নিত যেখানে তিনি আরও বলেছেন নারীবাদ একটি সম্পূর্ণ প্রজন্মের মেয়েদেরকে প্রতারিত করেছে তাদের জীবন থেকে মাতৃত্ব কেড়ে নিয়েছে এবং তাদেরকে ঠেলে দিয়েছে একাকী নিঃসঙ্গ বৃদ্ধা জীবনের দিকে কাজেই যেই নারীবাদ নারীর জীবনের মাতৃত্বকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে মাতৃত্বের নিন্দা করে নারীর জীবন থেকে মাতৃত্ব কেড়ে নিতে চায় সেই নারীবাদকে বর্জন করুন এবং ইসলামী জীবনধারাকে আঁকড়ে ধরুন আল্লাহ তালা এই বিষয়গুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করুন ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ও আয়লা আয়লিহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015